সানডে সাসপেন্স শুধুমাত্র Mirchi ninety eight point Bangla সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের লেখা রূপকথা এই গল্পটি সানডে সাসপেন্স অরিজিনালসের প্রথম নিবেদন গল্পটির পটভূমি সম্পর্কে একটু বলে রাখা দরকার সানডে সাসপেন্সে ভূতের গল্প আপনি আগে শুনেছেন জাপানি লোককথায় এই ভূতকেই ডাকা হয় ইয়োকাই নামে আমাদের এখানে ভূতেদের যেমন নানান নাম আছে মামদো ব্রহ্মদত্তি শাকচুন্নি ইত্যাদি জাপানে সেরকমই একরকম ভূতের নাম হচ্ছে ফুতাকুচি ওনা আজকের গল্পটি এই ফুতাকুচি ওনাকে নিয়ে জাপানি লোককথায় কয়েকটি জিনিসে বেশ গভীর তাৎপর্য আছে যেমন মাছ মাংস মাথার চুল ইত্যাদি সেরকম বেশ কিছু রেফারেন্সেস আপনি আজকের গল্পে পাবেন গল্প পাঠে মি গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে রূপকথা thank you বাবার পুকুরের গভীর কালো জলে গোধূলির আলো তলিয়ে যেতেই একে একে তারারা ফুটে উঠল সন্ধ্যের আকাশে পুকুর পাড়ের জংলা ঝোপটা থেকে এক ঝাঁক জোনাকি চুপচাপ বেরিয়ে এসে ঘোরাফেরা করতে লাগলো রূপকথার চারিধারে রূপকথা জোনাকি ভালোবাসে কিন্তু আজ সে খেয়ালও করল না বাবার পুকুর মিরহাটি অঞ্চলে লাশ পুকুর জিন পুকুর ইত্যাদি নামে কুখ্যাত প্রতি বছর নিদেন পক্ষে একটা করে অপমৃত্যু অবধারিত এ পুকুরের গভীরে নাকি কোনো এক জিন থাকে এ বছরে এখন অবধি মৃত্যুর সংখ্যা তিন না স্নান টান এ পুকুরে করার সাহস কারণ নেই তবে কত লোক যে মাছের লোভে এ পুকুরে এসে তলিয়ে গিয়েছে তার ইয়ত্তা নেই তো এসব কুখ্যাতির জন্যই হোক কিংবা পুকুরের প্রান্তিক অবস্থানের জন্য এ চত্বরের লোকজনের আনাগোনা সেরকম নেই বললেই চলে সন্ধ্যের পর তো কুকুর বেড়ালো এ তল্লাট মারায় না গভীর রাতে পুকুরের ওপ্রান্ত থেকে অনেকে এক অদ্ভুত পাশবিক ডাক শুনতে পেয়েছে বলে রটনা আছে এহেন পীর বাবার পুকুরের গা লাগোয়া পুরনো আমলের একতলা জীর্ণ বাড়ি রূপকথাদের ছোট্ট মেয়ে রূপকথা দশ বছর কমাস বয়স বাড়ি থেকে পালিয়ে সেই দুপুর থেকে সে বসে আছে এই পুকুর পাড়ে তাল গাছটার তলায় পুকুরের মাঝ বরাবর জলের দিকে তার দৃষ্টি স্থির রূপকথার পরনে নোংরা একটা বাদামি রঙের ফ্রক কোমরের কাছের একটা লেস ছেঁড়া আরেকটা লুটিয়ে আছে পাশে ছোট্ট ছোট্ট দুটো হাত জল সাবান ঘেঁটে ঘেঁটে ভরে আছে ঘায়ে সারা শরীরের নানান জানা অজানা প্রান্তে ছড়িয়ে আছে কালশিটে আর কাটা দাগ গায়ের গোলাপি রং মোজে এখন ফ্যাকাশে তামাটে টানা টানা চোখ দুটো খুব ক্লান্ত খসখসে শুকনো গালের উপর কান্না শুকনো দাগ ঠোঁটের কোন শুকনো আর এক রাস ধুলোবালি মাখা জট পাকানো কোমর অব্দি কোঁকড়ানো চুল ছায়ার মতো বিছিয়ে আছে শুকনো ঘাসের উপর কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না রূপকথার বাবা শ্যামল জোদ্দারের মাংসের দোকান মিরহাটির বাজারের মাঝামাঝি বর্তমানে তার বিশাল ব্যবসা তবে বছর চোদ্দ আগে শ্যামলের যখন বিয়ে হয় তখন অবশ্য এমনটা ছিল না তখন স্টেশনের পাশের বাজারে টিম টিম করে তার ব্যবসা স্ত্রী নীলিমা আসতে সংসারের হাল বদলে যায় ভোজবাজির মতন শ্যামলের বাবা যতদিন বেঁচে ছিলেন লক্ষ্মী বলেই ডাকতেন ছেলের বউ নীলিমাকে তার যেমন রূপ তেমনই গুণ নীলিমার একনিষ্ঠতায় শ্যামলের ব্যবসার দ্রুত উন্নতি হতে থাকে এবং বিয়ের বছর চারেক পরে স্বামী স্ত্রীর সংসার আলো করে আসে ছোট্ট রূপ কথা মার রূপ যেন মেয়ের মধ্যে খোদাই করা শ্যামলের সংসারে আনন্দের বাঁধ ভাঙে কিন্তু কয়েক বছরের মধ্যেই এমন একটা ঘটনা ঘটে যায় যে সংসারের মোড় ঘুরে যায় রাতারাতি সে সময় পশার জমে ওঠায় শ্যামলের কিছু বদগুণ দেখা দেয় তার মধ্যে প্রধান হল মদ্যপান আর এ নিয়ে নীলিমার সঙ্গে শ্যামলের বচসাও চড়তে থাকে তুঙ্গে শ্যামল নীলিমার সম্পর্ক দিনকে দিন বিষাক্ত হয়ে উঠতে থাকে দিনের পর দিন নীলিমা সহ্য করে চলে শ্যামলের অকথ্য অত্যাচার ছোট্ট রূপকথা লুকিয়ে লুকিয়ে সব দেখে এক রাতে শ্যামল নেশা করে ফেরার পর তুলকালাম লেগে যায় বাড়িতে বাবা জোর করে ধরে মাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় মার আর্তনাদ ভেসে আসে ঘরের ভেতর থেকে ছোট্ট রূপকথা হাপুস নয়নে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে দরজার বাইরে পরদিন সকালে যখন ঘুম ভাঙে বাড়ি খালি মা নেই রূপকথা ছুটে বেরিয়ে এদিক ওদিক খুঁজে বাড়ির পিছন দিকে যেতেই দেখতে পায় খিড়কির দরজার বাইরে একটা বড় সড় ভিড় কি একটা ভয়ে পাথর হয়ে যায় ছোট্ট পা দুটো খিড়কির দরজার বাইরেই একটা পায়ে চলা পথ তারপরে ঝোপঝাড় জঙ্গল আর তারপরেই পীর বাবার পুকুর নীলিমার দেহ যখন পুকুর থেকে তোলা হয় ততক্ষণে রূপকথার জ্ঞান নেই মায়ের সঙ্গে আর দেখাও হয় না ছোট্ট মেয়েটার এর আট মাসের মাথায় আবার বিয়ে করে শ্যামল পাত্রী সুলেখা নতুন মা যখন বাড়ি আসে রূপকথার বয়স সাড়ে ছয় টুকটুকে ফুলের পাপড়ির মতন মিষ্টি মেয়ে এসে নীলিমার রূপের সবটুকু যেন সে পেয়েছে এমনকি এক মাথা রাজকন্যের মতো চুলও ওদিকে সুলেখা দুচক্ষে সহ্য করতে পারে না রূপকথাকে যত দিন যায় অত্যাচার বাড়ে তারপর শত চেষ্টা সত্ত্বেও নিজে মা না হতে পারায় রূপকথা তার চক্ষু শুল হয়ে ওঠে শ্যামলেরও যেন কোনো হুঁশ নেই সুলেখা যা বলে তাতেই ওঠে বসে সে সৎ মার অত্যাচারে ও বাবার অবহেলায় ছোট্ট রূপকথার ছোটবেলাটা কোথায় যেন হারিয়ে যায় ওই ছোট্ট বয়স থেকে বাড়ির যাবতীয় কাজের দায়ভার এসে পড়ে ওই ছোট্ট হাত দুটোর উপর তার উপর সুলেখার অকথ্য অত্যাচার আর দিনের পর দিন খেতে না দেওয়া সব মেনে নিয়েছিল রূপকথা ছোটবেলা থেকে ঠিকে ঝির মতো সব কাজ করা স্কুলে পড়তে না পারা এমনকি তার চুল বড় এবং সুলেখার মোটে একগাছা চুল সেই রাগে ইচ্ছাকৃত তেল সাবানটুকুও ব্যবহার করতে না দেওয়া আরও কত কি কিন্তু নিদেন পক্ষে দুটো ইচ্ছে মতন খাওয়াও কি পেতে পারে না সে দিনের পর দিন এভাবেই কেটেছে আধ খাওয়া কখনো না খাওয়া পেটে অমানসিক পরিশ্রমে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে রূপকথা মার কথা খুব মনে পড়ে রূপকথার না খেতে পেয়ে পেয়ে চূড়ান্ত অশান্তির জেরে যখন সহ্য শক্তি পেরিয়ে যায় সে চুপচাপ এসে বসে এই পীর বাবার পুকুর পাড়টায় তালগাছটা তলায় আঁচলা করে এক পেট জল খেয়ে নেয় জলটা যেন কত পুরনো কত অজানা অতীত মিশে আছে এই পুকুরের জলে জল খাওয়া হয়ে গেলে চুপচাপ গভীর জলের দিকে তাকিয়ে বসে থাকে রূপকথা ঠিক আজ যেমন এসে বসেছে তবে আজকের সঙ্গে অন্যান্য বারের একটা বিরাট অমিল আজ কোনো অশান্তির জেরে চলে আসেনি রূপকথা পুকুরের পাড়ের এই জায়গাটা কাল থেকে যেন ওকে টানছে গতকাল থেকে কিছু খেতে পায়নি সে পেটের খিদে মনের ভেতরেই মরে গেছে যেন হাতের ঘাগুলো বিষিয়ে উঠেছে তবু জ্বালা যন্ত্রণাগুলো যেন ধীরে ধীরে মিয়ে আসছে সে কি এক নেশায় বুঁদ হয়ে এসে বসে আছে আজ এই পুকুর পাড়ে কেন জানি না মনে হচ্ছে আজ ওর সব কষ্ট সারা জীবনের জন্য মিটে যেতে চলেছে সন্ধে নামার পর পুকুরের জল এখন কাচের মতন স্বচ্ছ চারিদিকে কোনো হাওয়া নেই পুরো পুকুরটা যেন বিশাল একটা আয়নার মতন স্থির যেখানে পুরো মহাকাশটা এসে বাঁধা পড়েছে শুধুমাত্র রূপকথার জন্য রূপকথা মোহিত হয়ে চেয়ে থাকে সেই মহাকাশের গভীরতার দিকে রূপকথার চোখ ভারী হয়ে আসে খুব শিগগিরই যেন ঘুম নেমে আসবে জোনাকিরা মিশে যায় অন্ধকারে রাত বাড়তে থাকে অজান্তে পুকুরের ওপারে সেই অজানা প্রাণী ভয়ঙ্কর গর্জন করে ওঠে আরে পাঁচশো মতন মাংস আর হবে না দেখো না একটু দেখো দেখো ঠিক হবে দেখো বললাম তো যা মাল ছিল বেরিয়ে গেছে একে রোববারের বাজার তাই বেলা একটা সময় এসেছেন মাংস নিতে দেখছেন না মুড়ি টুড়ি আর নেই তো হবে না দাদা দিতে পারছি না ব্যবসার ডান হাত রতন আর এক জনৈক খদ্দেরের একটা ছোটখাটো কথা কাটাকাটিতে হুঁশ ফিরল শ্যামলের কাল দুপুর থেকে মেয়েটা নিখোঁজ রতন সকাল থেকে বার পাঁচেক জিজ্ঞেস করেছে কিছু হয়েছে রূপকথা বেরিয়ে গেলেও সন্ধ্যের মধ্যে ফিরে আসে বাড়ি সেই গতকাল দুপুরে বেরিয়েছে আর এখনো ফেরার নাম নেই শ্যামল যাচ্ছিল রাতেই পীর বাবার পুকুরের দিকে খুঁজে টুজে দেখতে কিন্তু সুলেখার চোটে সেই উপায় কই আজ সকালে বাজারে আসার আগে ও তল্লাটে একবার ঢুঁ মেরে এসেছে বটে কিন্তু কোথায় কে শ্যামলদা আয় শ্যামলদা তোমার ফোন এসছে আয় শ্যামলদা শ্যামল হাতের শুকিয়ে যাওয়া মাংসের রক্তটা বালতির জলে ধুয়ে নিয়ে লুঙ্গির খুঁট থেকে ফোন বের করে সুলেখা বলে তোমার কতক্ষণ লাগবে বলবে কেন আবার কি হলো বলছি কখন আসবে তুমি মেয়ে ফিরেছে না মানে তুমি তুমি এসো দেখবে ফোনটা খটাস করে কেটে দিল সুলেখা শ্যামল ধাঁ দিয়ে যায় কি দেখবেটা কি সে গিয়ে কিন্তু পাল্টা ফোন করে প্রশ্ন করার সাহস তার নেই শ্যামল দ্রুত সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হয় বাড়ি পৌঁছে সাইকেলের বেল বাজাতেই হন্তদন্ত হয়ে সুলেখা দৌড়ে আসে তার মুখটা দেখে শ্যামলের বুকের ভেতরটা কিরকম গড়ে ওঠে সম্পূর্ণ ফ্যাকাশে সূর্য ততক্ষণে পশ্চিমের দিকে ঢলে পড়েছে বেশ কিছুখানি একটা নাম না জানা দুপুরের পাখি বিচ্ছিরিভাবে তারস্বরে ডাকছে আড়ালে কোনো এক গাছে শ্যামলকে নিয়ে সুলেখা এসে দাঁড়ালো পীর বাবার পুকুরের ধারে সেই তাল গাছটার তলায় মাঝ পুকুরে একঝাঁক কালো এলো চুল ভেসে রয়েছে ইঙ্গিতে দেখিয়ে দিল সুলেখা শ্যামলের হাতের তলাটা বরফ হয়ে গেল মুহূর্তে কিছুক্ষণে ভিড় জমে গেল ছোটখাটো লোকজন পুকুরে নামলো কিন্তু উঠে আসলো স্রেফ এক গাছা চুল তবে এই চুল যে রূপকথারই তা নিয়ে কোনো সন্দেহই নেই শ্যামলের কিন্তু রূপকথা কোথায় ঠাকুর ভাসানের পর প্রতিমার মাথা থেকে চুল যেভাবে খুলে যায় জলের সংস্পর্শে এসে ঠিক তেমনই যেন কেউ মন্ত্র বলে রূপকথার চুলগুলো আলগা করে ভাসিয়ে দিয়েছে জলে কিন্তু রূপকথাকে আর পাওয়া যায় না এরপর দিন সপ্তাহ মাস কেটে যায় কিন্তু রূপকথার খোঁজ পাওয়া যায় না পুলিশও আশা ছেড়ে দেয় এলাকায় রূপকথার নিখোঁজ বার্তার রুটে যায় পীর বাবার পুকুরের আর এক শিকার হিসেবে এরপর রূপকথার নিখোঁজের ঠিক এক মাসের মাথায় শ্যামলের বউ সুলেখা এক অদ্ভুত অসুখে পড়ে কিছু মুখে দিলেই বমি হয়ে যায় শ্যামল মীরহাটির নাম করা ডাক্তার হরেন সামন্তকে কল দিয়ে নিয়ে আসে ভদ্রলোক বৃদ্ধ চোখে হাই পাওয়ারে চশমা চোখগুলো ছোট ছোট পরনে সবসময় মান্ধাতার আমলের একটি ছাই রঙের ওভারসাইজড কোট হরেন ডাক্তার সুলেখার জীব গলা চোখ নাড়ি সব দেখে টেকে নিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন না কি ব্যাপার ডাক্তারবাবু শ্যামল চিন্তিত হরেন ডাক্তার তার কপাল থেকে ঝুলে পড়া এবড়ো খেবড়ো ভুরু জোড়া আরও গভীরভাবে কুঁচকে সুলেখাকে প্রশ্ন করেন মানে বলছো মোটেই খিদে নেই না ডাক্তারবাবু দুর্বলতা কোনো কষ্ট কিছু অনুভব হচ্ছে না খাওয়ার ইচ্ছে মোটেও নেই খাওয়ার ইচ্ছে নেই বলবো না খিদে পাচ্ছে কিন্তু খাওয়ার ক্ষমতাটাই নেই মানে কি যে অদ্ভুত একটা অবস্থা ডাক্তারবাবু কিভাবে যে বলি ভেতর থেকে খাওয়ার ইচ্ছে হচ্ছে পেটটা ডাকছে কিন্তু শরীর যেন নিজের আয়ত্তেই নেই ওর জন্য কালকে তো একটু পোলাও করে দিলাম আমার মন থেকে ইচ্ছে হলো খাই কিন্তু মুখে ছোঁয়াতেই বমি কিচ্ছু মুখে অবধি দিতে পারছি না ডাক্তারবাবু আজই তিন দিন হলো অথচ কোনো দুর্বলতা নেই কোনো কষ্ট নেই হ্যাঁ ওই মাথা ঘোরানো টোরানো মোটেই নেই কিন্তু এ জ্বালা বলুন তো দেখি ডাক্তারবাবু খিদে পাচ্ছে অথচ খেতে পাচ্ছি না আর এই হয়েছে আরেক জ্বালাই দেখুন এই দেখো তোমাকেও বলা হয়নি দেখো দেখো একটু আজ সকালে স্নান করে চুল আঁচড়ানোর সময় লক্ষ্য করলাম হরেন ডাক্তার ও শ্যামলের উদ্দেশ্যে সুলেখা মাথার চুল খুলে দেখালো আমার বরাবরই চুলের গোছ কম তাই আবার সোজা চুল কালকেও ছিল টেনে টেনে কাঁধে নিচ অব্দি চুল আর এই দেখুন এই দেখুন দেখি রাতারাতি কি হারে চুল বেড়ে একেবারে পিঠ ছুঁয়েছে তাও আবার কোঁকড়ানো দেখুন বাপের জন্মে আমাদের বাড়ির দিকে কারো এমন চুল ছিল না কিসব ভুতুরে কাণ্ড বলুন রূপকথা সুলেখার কথা শেষ হওয়ার আগে অস্ফুটে শ্যামলের মুখ থেকে বেরিয়ে এলো রূপকথার নাম কি হ্যাঁ কি বলছ ডাক্তারবাবু ভুরু কুচ করলেন তারপর সুলেখার দিকে ফিরে দেখলেন তার মুখ মুহূর্তের মধ্যে ভয়ে সাদা হয়ে গিয়েছে এরপর ওঝা তান্ত্রিক ফকির কিছুই বাকি রাখল না শ্যামল কিন্তু সুলেখার পরিস্থিতি যে কে সেই এমনকি সুলেখার চুল অবধি কেটে দেখা গেল দিন কয়েকের মধ্যে চুল বেড়ে আবার সেই মেঘ বরণ গোছ মাসখানেকের মধ্যে ব্যাপারটা কেমন যেন গা সওয়া হয়ে গেল ভয়টাও কেমন ধীরে ধীরে মিলিয়ে গেল রোজকার কাজকর্মে এক সন্ধেবেলা সাতটার আড্ডায় বিজন মণ্ডল মজা করে শ্যামলকে বলল ভালোই তো হলো ভায়া এই দরদামের বাজারে তোমার একটা পেটের ভার কমলো হ্যাঁ? এর পর দিন দোকানে রতন একটা অদ্ভুত কথা বলল ইদানিং শীতটা একটু বেশি পড়ায় দিন পাঁচেক শ্যামল দোকানে একটু দেরি করে আসছিল শ্যামলের বাড়ির পিছনের দিকের পোলট্রির থেকে মুরগি বার করে ঝুড়িতে নিয়ে রতনই ইদানিং গিয়ে দোকান খোলে রতন এদিন দুপুরে দোকান বন্ধ করার সময় বেশ চিন্তিতভাবে বলল শ্যামলদা শোনো না আমার না মনে হচ্ছে পোলট্রি থেকে রোজ রাতে কেউ দুটো একটা করে মুরগি হাফিস করছে মুরগি হাফিস কি বলছিস রে তবে আর বলছি কি জানি না তুমি আগে লক্ষ্য করেছো কি না কিন্তু আমি রোজ মুরগি তোলার সময় আর রাখার সময় একেবারে গুমটি করে নিই তা আজই চার দিন দেখছি রোজ রাতে যা গুনে আসি পরদিন সকালে গিয়ে একটা নয় দুটো মুরগি কম থাকেই থাকে দুদিন ধরে বলবো বলবো করে বলতে ভুলে গেছি তুমি একটু দেখো দেখি শ্যামলের কোনো এক অজানা কারণে ব্যাপারটা শুনে খুব সুবিধে লাগল না পোলট্রির খাঁচার চাবি তো তার তোষকের নিচেই থাকে তবে কে সেই খাঁচা খুলে সেখান থেকে মুরগি সরাবে পাশের পাড়ার যেসব বাচ্চা টাচ্চারা এসব আমি করত তারাও এখন বড় হয়ে গিয়েছে বাড়ি গিয়ে সুলেখাকে বলাতে সুলেখাও বেশ অবাক হয় ঠিক হয় শ্যামল রাত জেগে পাহারা দেবে রাতে বাড়ির পিছনের দিকে দরজা খুলে টর্চ শাবল হাতের কাছে নিয়ে রাত জেগে বসে থাকে শ্যামল রাত কেটে যায় কেউ আসে না এরকম দিন দুয়েক পাহারার পর দিন সুলেখা খুব অসুস্থ হয়ে পড়ে পেট ব্যথা সঙ্গে জ্বর রাত হতেই জ্বর আসে শ্যামল পাহারা ছেড়ে জলপট্টি নিয়ে বসে সুলেখার পাশে তারপর কখন চোখ লেগে যায় অজান্তে তারপর মাঝরাত কিসের একটা আওয়াজে ঘুম ভেঙে যায় শ্যামলের পোলট্রির ওদিকে সব মুরগিগুলো একটা হুলুস্থুল কাণ্ড বাঁধিয়েছে পাশ ফিরে চমকে যায় শ্যামল সুলেখা নেই ঘরে এখনো আলোটা জ্বলছে যে কে সেই ঘড়ির দিকে তাকায় সে রাত সোয়া তিনটে প্রায় একটা মুরগি ইতিমধ্যে প্রচন্ড চেঁচিয়ে থেমে যায় বাকি মুরগিগুলোর হুড়োহুড়িটা কমে আসে তবে কি সেই তবে কি সেই মুরগি চোর এক লাফে উঠে পড়ে তোষকের তলায় হাত চালিয়ে শ্যামল দেখে চাবি নেই কিন্তু এই অবস্থায় সুলেখাই বা কোথায় গেল কিচ্ছু মাথায় ঢোকে না শ্যামলের সে ঘরের দরজা টোপকে মাঝের ঘরে চলে এসে দেখে বাড়ির পিছন দিকের দরজাটা ভেজানো মানে ভেতর থেকে কেউ একটা বাইরে বেরিয়েছে সুলেখা বাইরের ঘরে আসার পর একটা অদ্ভুত শব্দ কানে আসে শ্যামলের শব্দটা তার চেনা একে শীতের রাত চারিদিক নিস্তব্ধ তাই শব্দটা আরো প্রকট মাংস কাটা বা হাড় ভাঙার সময় যেমন মটমট করে আওয়াজ হয় ঠিক তেমনটা এই ঘরটা ঘুটঘুটে অন্ধকার একটা টিকটিকি ডেকে ওঠে করে শ্যামল পা টিপে টিপে এসে ভেজানো দরজার কাছে দাঁড়ায় কাঠের সাধারণ দুপাল্লার দরজা বেশ পুরনো কাঠের খুব সাবধানে না খুললে আওয়াজ হয় শ্যামল প্রায় নিঃশ্বাস বন্ধ করে একটু চাপ দিয়ে ফাঁক করতেই চোখে পড়ে পোলট্রির খাঁচাটা যার বাঁদিকে চোখ পড়তেই কিরকম অবশ হয়ে যায় শ্যামলের সারা শরীর কি দেখছে কি ঘটছে কিচ্ছু না বুঝতে পেরে সম্মোহিত পুতুলের মতন জমে পাথর হয়ে যায় শ্যামল খাঁচার বাঁ দিকটা ঘেঁষে সুলেখা ঘাসের উপর হাঁটু মুড়ে বসে হাত দুটো হাঁটুর উপর রাখা যেন ধ্যান করছে আর তার মাথার ঠিক পিছন দিকটা ঠিক পাঁচ গুণ বড় এক বিশাল মুখ ধারালো দাঁত দিয়ে এক মনে হিংস্র জন্তুর মতন ছিঁড়ে ছিঁড়ে মাংস খাচ্ছে সুলেখার মাথার এক রাস সেই কুঁকড়ানো মেঘবরণ চুল পেঁচিয়ে পেঁচিয়ে অক্টোপাসের সুরের মতন সদ্য মৃত মুরগিটার থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে সেই মাথার পিছনের বিভৎস মুখে পুড়ে দিচ্ছে মুখ গড়িয়ে কাঁধে নেমে আসছে টাটকা রক্ত বাইরে জ্যোৎস্নার রাত সুলেখার মুখের দিকে শ্যামল তাকাতেই আরো চমকে ওঠে সুলেখার মুখ এখন যেন মোটেই সুলেখার মুখটি নেই সেই টানা টানা চোখ দুটো বোঝা আর এক গাল পরিতৃপ্তির হাসি সুলেখার মুখটা যেন কোনো অলৌকিক বলে রূপকথার মুখ হয়ে গিয়েছে অথচ সারা শরীরটি সুলেখার হঠাৎ কি একটা অনুভূতিতে শ্যামলের সমস্ত ভয় বিষাদে রূপান্তরিত হয় তার মানে রূপকথা সত্যি আর বেঁচে নেই কিন্তু তার না খেতে পাওয়ার প্রতিশোধ সে নিয়ে নিচ্ছে এভাবে সুলেখার শরীরে বাসা বেঁধে সে কেড়ে নিয়েছে সুলেখার খাওয়ার ক্ষমতা সুলেখার শরীরে সুলেখা থাকলেও সে অজান্তেই স্রেফ একটা বাধ্য মাধ্যম মাত্র রূপকথার নতুন জীবনের বেঁচে থাকার মাধ্যম সুলেখার দিনের পর দিন অকথ্য অত্যাচার আর না খেতে দেওয়ার প্রতিশোধ পরিচয়ে সুলেখা সুলেখা থাকলেও এই শরীর এখন রূপকথার শরীর ওর জীবনের সব চাহিদা ও মিটিয়ে নেবে এই শরীর দিয়ে ওদিকে মুরগির একটা বালক অব্দি পড়ে নেই দেখতে দেখতে তিনটে মুরগি শেষ গত দুদিন পেটে কিছু পড়েনি ভয়ানক খিদে পাওয়াটাই স্বাভাবিক ইতিমধ্যে খাওয়া শেষ হতেই সাপের ফনা শান্ত হওয়ার মতন চুলগুলো যেন আবার নিতান্ত চুল হয়ে ফিরে আসছে একে একে পিঠের উপরে এবার নিশ্চয়ই ঘরে ফেরার পালা শ্যামল প্রাণ ভয়ে ফিরে আসে বিছানায় এমন ভাবে শুয়ে পড়ার ভান করে যেন কিচ্ছুটি হয়নি শ্যামলের ঘুম গাঢ় সেই সুযোগে এতদিন এসব চলেছে শ্যামল চোখ বুঝে শুনতে পায় কল ঘরে জল ঢালার আওয়াজ এই শীতের গভীর রাতে স্নান হচ্ছে রক্ত ধোয়া হচ্ছে শরীর থেকে রূপকথার প্রসঙ্গটা ভুলে গিয়ে আতঙ্কটা আবার ফিরে আসে সুলেখা কিংবা রূপকথা কিংবা যেই হোক সে এখনই এসে ফের শুয়ে পড়বে এই পাশটায় বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে শ্যামলের কপালে ইতিমধ্যে টের পায় কেউ তোষক উঁচু করছে চাবি যথাস্থানে রাখা হচ্ছে পাশে এসে শুয়ে পড়ে সুলেখা বা ওর শরীর আতঙ্কে কাঠ হয়ে থাকতে থাকতে ভোর রাতের দিকে শ্যামলও ঘুমিয়ে পড়ে পরদিন যখন ঘুম ভাঙে তখন আবার সব স্বাভাবিক যেন কিছুই হয়নি গত রাতে পুরোটাই দুঃস্বপ্ন সুলেখা সম্পূর্ণ সুস্থ সেই ডেকে ডেকে ঘুম ভাঙায় শ্যামলের এই যে ওঠো উঠে পড়ো উঠে পড়ো কতক্ষণ শুয়ে থাকবে শোনো ওঠো ওঠো ওঠো দেখি ওঠো ওঠো শ্যামলের সারা শরীর বিষের মতন ব্যথা দুরন্ত জ্বর ওঠার পর্যন্ত ক্ষমতা নেই সুলেখা ডাক্তারের থেকে বলে কয়ে ওষুধ আনিয়ে খাওয়ায় শ্যামল পড়ে মহা ফাঁপড়ে সে ভেবেছিল সকালে উঠেই সেই ওঝার কাছে যাবে বিহিত নিতে কিন্তু কোথায় কি ওঠার অব্দি ক্ষমতা নেই শ্যামলের আবার একটা রাত আসছে ভেবেও শিউরে ওঠে শ্যামল অথচ সুলেখা কি স্বাভাবিকভাবে ওর সেবা শুশ্রূষা করে যাচ্ছে শ্যামল সুলেখা পিছু মুড়লেই ওর মাথার পিছন দিকটা লক্ষ্য করে কই কিছু বোঝার উপায় নেই তো সবই তো স্বাভাবিক হঠাৎ একটা উৎকট বুদ্ধি খেলে যায় মাথায় কে জানত এই বুদ্ধি তার কাল হবে আজ দোকান যেতে না পারায় পুরোটা রতন সামলেছে সন্ধেবেলায় সে মুরগি ফেরত রাখতে এলে শ্যামল রতনকে পোলট্রির খাঁচার চাবি নিয়ে চলে যেতে বলে রতন বাধ্য ছেলের মতন নিয়ে চলে যায় শ্যামল দেখতে চায় খাবারে বাধা পেলে সুলেখার রূপকথা অথবা ওই অদ্ভুত জন্তুটি কি করে যথারীতি রাত নিশুতি হওয়া অবধি মরার মতন জেগে শুয়ে থাকে শ্যামল দেয়াল ঘড়িতে অন্ধকারের মধ্যে তিনবার শব্দ করে তিনটে বাজতেই শ্যামল টের পায় সুলেখা বিছানা ছেড়ে নামছে তোষকের তলা দু তিনবার ঘেঁটেও চাবি না পাওয়ায় চুপচাপ সে দাঁড়ায় শ্যামল দম আটকে শুয়ে আছে শ্যামল ও সুলেখা ছাড়াও যে আর একটা হিংস্র প্রাণী উপস্থিত আছে এই ঘরে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে তার চাপা গর্জনে কিছুক্ষণের মধ্যেই সুলেখা বেরিয়ে যায় ঘর ছেড়ে সঙ্গে সঙ্গে উঠলে বিপদ হতে পারে এই ভেবে শ্যামল কিছুক্ষণ অপেক্ষা করে এমন স্বাভাবিকভাবে উঠে পড়ে যেন হালকা হতে যাবে কিন্তু পিছনের হল ঘরে এসে দেখে যথারীতি পিছন দিককার দরজাটা খোলা সে উঁকি মেরে দেখে পোল্ট্রির সামনে কেউ নেই মুরগিরা আপন মনে ঘুমোচ্ছে কিন্তু খিড়কির দরজাটা হাট করে খোলা তবে কি পীর বাবার পুকুরের দিকে গেল শ্যামলের শরীরে কোথা থেকে সাহস আসে কে জানে সে শোয়ার ঘর থেকে বড় টর্চটা আর দরজার পিছনে রাখা একটা ছোট শাবল হাতে নিয়ে বেরিয়ে আসে খিড়কির দরজা পেরিয়ে পায়ে চলা পথ টোপকে ঝোপঝাড়ের দিকে এগোতেই নিস্তব্ধ রাতের মধ্যে ছলাৎ ছলাৎ করে স্পষ্ট শব্দ শোনা যায় হাড় হিম হয়ে আসে শ্যামলের সে ধীরে ধীরে ঝোপের দিকে আরো এগিয়ে যেতেই সামনে পুকুরটা স্পষ্ট দেখা যায় আজ পূর্ণিমা না হলেও চাঁদটা বেশ বড় জ্যোৎস্নার আলোতে চারিদিক এক মায়াবী আলোতে ভেসে যাচ্ছে আর শ্যামল যেখানে ঝোপের আড়ালে দাঁড়িয়ে আছে তার ঠিক উল্টো দিকে সেই তালগাছটার তলায় বুক অবধি জলে দাঁড়িয়ে আছে সুলেখা ওরফে রূপকথা তার মাথার পিছনের চুল কুণ্ডলিনী সাপের ফনার মতন ছবল মেরে মেরে মাছ তুলে এনে পুড়ে দিচ্ছে মাথার পিছন দিকের সেই বিভৎস রাক্ষসে মুখে ওই দৃশ্যে শ্যামলের সারা শরীর ধীরে ধীরে অবশ হতে থাকে এত দূর থেকেও খালি চোখে শ্যামল স্পষ্ট দেখতে পায় সুলেখার সেই মুখ আবার এখন ঠিক যেন রূপকথার মুখ হয়ে গিয়েছে ইতিমধ্যে হঠাৎ পুকুরের ওপ্রান্ত থেকে সেই লোক মুখে শোনা অজানা এক ভয়ঙ্কর ডাক দিকবিতিক খান খান করে দেয় শ্যামলের শরীর ছেড়ে দেয় এবার তার আর মানসিক জোর নেই হাতে টর্চ পিছড়ে পড়ে নিচের কাঁটা ঝোপে কাঁটা গাছে আটকে টর্চটা জ্বলে আলো গিয়ে পড়ে পুকুরের ওপ্রান্তে ঠিক রূপকথার উপর সঙ্গে সঙ্গে মাছ খাওয়া থামিয়ে ক্ষিপ্র কুমিরের মতন এপারের দিকে মুখ ফেরায় ওই দাঁতাল মুখটা শ্যামল স্পষ্ট দেখে সারি সারি ধারালো দাঁতে ঠাসা একটা হিংস্র মুখ কষ রক্ত গড়িয়ে পড়ছে দাঁত বেয়ে মুখটা চুল দিয়ে ঢাকা চুলগুলো সব কুণ্ডলিনী পাকিয়ে সাপের ফনার মতো দাঁত দিকে তাক করা সে মুখে চোখ নেই কিন্তু হাজার চোখের চেয়েও ভয়ঙ্কর সে এক অদেখা দৃষ্টি শ্যামল লুটিয়ে পড়ে মাটিতে পরদিন রতন সকালে মুরগি নিতে এসে বাড়ি বন্ধ দেখে এদিক ওদিক খুঁজতে গিয়ে পুকুর পাড়ের ওই ঝোপে শ্যামলকে উদ্ধার করে এতক্ষণ রতনের মুখেই শুনছিলাম এই বৃত্তান্ত উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলাম তারপর তারপর আর কি আমি সে ঝোপ থেকে কোনো মতে পাঁজাকোলা করে ঘরে নিয়ে গিয়ে শোয়ালাম শ্যামলদার শরীরটা জমে বরফ হয়ে গেছে ঠান্ডায় আর ভাবলাম মরে টরে গেছে বুঝি বিকেলের দিকে খানিক জ্ঞান এলো এরপর দুদিন জমে মানুষের টানাটানি হওয়ার পর শ্যামলদার চোখ খুলল ওদিকে বৌদি তো পকার পার আমি তো জানি না এত সব কাণ্ড শ্যামলদা উঠতেই জিজ্ঞেস করলাম কি হলো বলো দেখি তুমি অমনি ওভাবে অজ্ঞান হয়ে পড়েছিলে বৌদি বা কোথায় গেল শ্যামলদার চোখের দৃষ্টিটা তখনও যেন কেমন একটা দেয়ালে একটা টিকটিকি মন দিয়ে কচর মচর করে একটা পোকা খাচ্ছিল সে সেই দিকে এক মনে তাকিয়ে থেকে বলল ও আর তোর বৌদি নেই ও আর তোর বৌদি নেই ও রূপকথা রূপকথাকে মনে আছে তো আমার মেয়ে আমার মেয়ে আর তারপর পাথরের মতো সোজা হয়ে বসে এক মনে এই ঘটনা একবারে এক নাগাড়ে বলে গেল গল্প শোনা শেষ করে আমারই গলা শুকিয়ে এসছে কি বলছো শ্যামলদা মাথার পেছনে মুখ চুলগুলো সব সুর হ্যাঁ এই তোমার মেয়ে রূপকথা শ্যামলদা আবার চুপ তারপর তারপর আর কি আমার ভাগ্যি জ্বর ছেড়ে উঠেও শ্যামলদা দোকানে আসা বন্ধ করে দিল হিসেব টিসেবও শুনতে চায় না তারপরে ধরুন মাসখানেকের মাথায় লোকটা বদ্ধ উন্মাদ হয়ে গেল সর্বনাশটা হলো আমার কাজটা গেল আর সেই থেকে এই এই মিরহাটি ছেড়ে এসে গোপীনাথপুরে এই আমার রিক্সা হ্যাঁ যে শ্যামলের ওই বাজারে অত বড় দোকান ছিল এখন সে সেই বাজারেই শ্যামা পাগলা হয়ে ঘুরে বেড়ায় আর সেই রূপকথা মানে সেই মহিলার খোঁজ পাগল নাকি ওসব অপদেবতার খোঁজ কেউ করে হরি হরি হরি হরি হরি হরি আমার এমনিতে একটু বেশি বকা স্বভাব শ্যামলদার মুখে শোনা ঘটনাটা সমস্ত মিরহাটিতে ছড়াতে লেগেছিল তিন থেকে চার দিন পীর বাবার পুকুরের দিকে যাও দু চারটে লোক যেত মাছের নেশায় তারাও ডরে গেছে যা গে আচ্ছা বাবু মানে আমি না এবার আসি হ্যাঁ মেয়েটা দুধ কিনে নিয়ে যেতে হবে বউটা বসে থাকবে চলি হ্যাঁ নমস্কার রিক্সা ভাড়া মিটিয়ে দিতে রতন চায়ের দোকানের বেঞ্চি ছেড়ে উঠে পড়ে রিক্সা নিয়ে অদৃশ্য হয় গলির বাঁকে এদিকে আমার এতক্ষণে গলা শুকিয়ে এসেছে পা কিরকম ভারী ভারী ঠেকছে আমি স্কুলে ইতিহাসের শিক্ষকতা করি ট্রান্সফারের চাকরি এ স্কুল থেকে ও স্কুল বেড়ালের বাচ্চার মতো নিজেকে বয়ে বেরিয়ে বেরিয়েই জীবনের চুয়াল্লিশটা বছর কাটিয়েছি নেশা বলতে লেখালেখি বেশ কিছু বইও বেরিয়েছে গল্প খোঁজার নেশার জেরেই যেখানেই পাই গল্প শুনতে বসে পড়ি সে রিক্সাওয়ালা হোক কি পাইলট কিন্তু আজ রতনের গল্প শুনে আমার সারা শরীর ঠান্ডা হয়ে আসে হতে পারে পুরোটা আমার কল্পনা হতে পারে আমি বেশি ভাবছি আবার রতনের গল্পটাও পুরোটাই মন গড়া হতে পারে কিন্তু যে বিবরণ রতন দিল তা যে ফুতাকুচি ওনা নামক এক প্রকারের জাপানের পুরাণের পিসাচের বিবরণ তা নিয়ে কোনো সন্দেহই নেই আর রতনের মতন লোক কিংবা রতনের সোনা শ্যামলের মতন লোকের এই সম্বন্ধে গবেষণা করে গল্প বানানোটা সম্ভব নয় চায়ের দাম মিটিয়ে শত ভয় বুকে নিয়ে আমি বাড়ি ফিরে আসি এখন আরেক শীতকাল পরিচারিকা এসে গরম জল বাথরুমে রেখে যায় আমি ওর দিকে তাকিয়ে থাকি আমার শরীর ধীরে ধীরে যেন জমে আসছে গোপীনাথপুর বয় স্কুলে ট্রান্সফার হয়ে এসেছি এই মাসখানেক এই পুকুর সমেত বাড়িটা খুব কম টাকায় ভাড়া নিয়ে নি এ বাড়িতে এসে ওঠার দিন দুয়েকের মধ্যে এই মেয়েটি এসে হাজির বাড়ির সব কাজ করে দেবে খাওয়া তার লাগবে না বিনিময়ে তাকে পড়াতে হবে ভারী সুন্দর মুখ মেয়েটির সরলতায় ভরা শরীরে বাড়লেও মুখটি যেন ছোট্ট শিশুর মতন কোমর অব্দি খোলা চুল আমি জিজ্ঞেস করি বেশ তো তা তোমার বাড়ি কোথায় সে বলে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে মা বাবা তাকে নাকি অত্যাচার করে তার আর কেউ নেই কোনো পিছুটান নেই আমি হাতে পায়ে কাটা দাগগুলোর দিকে দেখে নিয়ে বলি বেশ বসো কিন্তু দেখো বাবু আমি কিন্তু বেশি মাইনে টাইনে মোটেই দিতে পারবো না হ্যাঁ এই একে এই বাড়ি নেওয়া হাতি পোষা হয়ে গিয়েছে আমার জন্য উত্তরে সে বলে কিচ্ছু লাগবে না পয়সা করি খাবার দাবার কিচ্ছু না শুধু সে পড়াশোনা শিখতে চায় আমি মাথায় হাত বুলিয়ে বলি কি নাম তোমার মেয়েটি গোলাপি গালে এক গাল হাসি ছড়িয়ে দিয়ে বলল রূপকথা শুনছিলেন সানডে সাসপেন্স অরিজিনালস এর প্রথম নিবেদন রূপকথা রচনা অভিনন্দন বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে শ্যামল এবং ডাক্তার হরেন সামন্তর ভূমিকায় মীর গল্পের সূত্রধার দ্বীপ রতনের চরিত্রে সোমক সুলেখা ইন্দ্রাণী রূপকথা অয়ন্তিকা অন্যান্য চরিত্রে অগ্নি পায়েল ও মোহর শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে Richard social media publicity design অভিনন্দন পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী শেষ হল রূপকথা আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স